চুল থাকলে খোলা চুলে পানি ঢালবে ভাই লিখেছেন আমরা জানি কেউ কারো হক নষ্ট করলে আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তাকে মাফ না করে কিন্তু প্রশ্ন হলো নিজামুদ্দিন আউলিয়া হওয়ার আগে তিনি প্রতিদিন একশোটা খুন করেছেন তা তাকে আল্লাহ কিভাবে মাফ করলো মাফ পেল প্রথম কথা একশোটা খুন করেছেন কি না এটি আমিও জানি না আপনি কি করে বা জানলেন যে নিজামুদ্দিন আউলিয়া একশোটা খুন করেছেন এক দুই নম্বর কথা সব কিচ্ছা কাহিনী রামায়ণ মহাভারতের হিন্দুদের কিসা কাহিনী আর নিজামুদ্দিন আউলিয়া চিস্তির কিসা কাহিনী সব কিসা কাহিনী কাছাকাছি ওই রকমই সব দুই নম্বর কথা নিজামুদ্দিন যে আউলিয়া একাই আউলিয়া হইল এইটাই বা কেমন করে জানলেন আরে আউ বকর সিদ্দিক ওমর উসমান আউলিয়া এরা আল্লাহর আউলিয়া কোরআন হাদিস বলছে তাদেরকে আল্লাহ আনহম আর আল্লাহ বলা হয়েছে কোরআন কিন্তু নিজামুদ্দিন যে আল্লাহর ওলি হয়েছে এটাই কেমন করে জানলেন তাহলে একশো খুন করার কথাও জানেন না আল্লাহ জানে সত্য না মিথ্যা এবং ওলি কে যে আল্লাহ নেজামুদ্দিন না আনা উদ্দিন না আবদুল্লাহ আব্দুর রহমান উদ্দিন আল্লাহ পাকি জানে কে আল্লাহর ওলি কিছুই বলা যাবে না ওহির দরজা যেদিন বন্ধ হয়ে গেছে তখন গাইবের আসমানের খবর বন্ধ হয়ে গেছে তারপরে যারা জন্মেছে কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না আল্লাহ পাকে সার্টিফিকেটের মালিক কি কথা বুঝেননি নাকি ওহির দরজা বন্ধ হয়েছে কখন নবী সাসম ইন্তেকালের সাথে সাথে ওহিতে বলা হয়েছে যে বকর ফিল জান্না ওমর ফিল জান্না উসমান ফিল জান্না আলীও ফিল জান্না হাসান হোসেন সৈয়দ সবাবে আহলি জান্না যুবকদের সর্দার হাসান হোসেন বলা হয়েছে কিন্তু কোথাও আছে কি যে নিজামুদ্দিন হ্যাঁ ওলি হবে আব্দুল কাদির জানেন ওলি হবে খাজা মইনুদ্দিন চিস্তি আল্লাহর ওলি হবে কোথাও বলা আছে তাহলে এইসব সার্টিফিকেট কে দিতে বলেছে আশা রাখেন যে তারা মমিন ছিলেন আল্লাহ পাক তাদের খেদমত কবুল করুক তাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করুক তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক ব্যাস আর এর ওপর আর কিছু বলারও নেই করারও নেই গাইবের কথা অদৃশ্যের কথা ওহি বলেনি চুপ আছে আল্লাহ ভালো জানে তাদের কি হয়েছে সুতরাং খুন করেছেন এই কথাও জানা নেই ওলি হয়েছেন এই কথাও জানা নেই ভালো না মন্দ আছে আল্লাহর কাছে কি পেয়েছেন এটাও আমাদের জানা নেই বুঝা গেছে আমাদের করণীয় হচ্ছে আমাদের ভালো কাজ করা কোরআন সন্নাতে যা আছে আমরাও এরকম ভালো হওয়ার চেষ্টা করি যাদেরকে ভালো মনে করছি ওই রকম ভালো আপনারা নিজেরা হন এটা হচ্ছে আমাদের কাজ যেটা কাজের কাজ সেটা করেন যাতে আপনার কাজ আসবে আপনি আল্লাহর অলি হন অমুক আল্লাহর অলি এই নিয়ে কেন পেরেশান কে অলি হলে আল্লাহর কে শয়তানের অলি হলে এই নিয়ে কেন পেরেশান নিজে পেরেশান হন আল্লাহ তোমার অলি আমি কি করে হবো তাহলে কিছু করতে পারবেন আপনি জি না না না হতে পারে এরকম ইচ্ছা কাহিনী খুব আছে তার তারপরে আর একটা কথা শুনে কেউ যদি একশোটি খুন করেও নাজামুদ্দিন আউলিয়া হোক বা অন্য কোন বনি ইসরায়েল যুগের হোক আল্লাহ পাক যতক্ষণ মানুষ বেঁচে আছে তবা রাস্তা খোলা আছে তবা রাস্তা খোলা আছে খালেস অন্তর থেকে যদি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার অন্তর জামি অন্তর ভালো আমরা জানি না তার তো কবুল হয়েছে না হয়নি কিন্তু আল্লাহ পাক আল্লাহ মাফ করতে পারেন কেমন করে মাফ করবে এটা আপনার প্রশ্ন করার কি আছে মানে আমার আমি দশ হাজার টাকা আপনার কাছে পাবো আমি যদি মাফ করে দিই আপনার প্রশ্ন করার কি আছে আমার দশ হাজার টাকা মাফ কেন করলাম আছে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক আল্লাহর জান্নাত দেবেন আপনার প্রশ্ন করার কি আছে আল্লাহ একশোটা খুন কি করে মাফ করলেন আল্লাহ পাকের ইচ্ছা হ্যাঁ? আপনার ওখানে বাধা দেওয়ার বা প্রশ্ন করার কিসের কি আছে জি তোবার দরজা খোলা আছে যতক্ষণ মানুষের মত হয়নি হ্যাঁ খুন করেছে মানুষের হক নষ্ট করেছে কালকে আমাদের আল্লাহ রাজি করে দেবেন আল্লাহ যদি মাফ করতে পারেন ওই ব্যক্তিকে তাহলে যেই ব্যক্তিকে খুন করেছে আল্লাহ পাক তাকে রাজি করে দেবেন যা দিয়ে হোক যেইভাবে আল্লাহ পাক রাজি করে দেবেন নবী সরসনের জামানাই হয় নাকি খালেদিন ওলিদ আবু সুফিয়ানের দ্বারা সত্তর জন সাহাবা শহীদ হয়েছে ওহদের যুদ্ধে তারপরে খালেদিন ওলিদ আবু সুফিয়ান তারা মুসলমান হয়েছে রাজি আল্লাহ আনু তাহলে আল্লাহ পাক ওই যারা সত্তর জন সাহাবা শহীদ হয়েছেন তার মধ্যে হামজা রাজি আল্লাহ তারা তারাও জান্নাতে যাবেন আর খালেদিন ওলিদ আর আবু সুফিয়ান তারাও জান্নাতে যাবেন এটা সত্তর জন খুন করেছে আল্লাহ মাফ করবেন আল্লাহ পাক তাদেরকে রাজি করে দেবেন শহীদদেরকে রাজি আল্লাহ পাক করে দেবেন বলে খালেদ বিন ওয়ালিদ এরা যদিও জুলুম করেছে তোমাদের উপরে এরা তওবা করে আমার দরবারে ফিরে এসেছে আমি এদেরকে মাফ করে এদেরকে জান্নাত দেব আর তোমাদেরকে অশেষ পুরস্কার তাদের চাইতে বেশি দেব কারণ তোমরা শহীদ হয়েছে জি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত প্রশস্ত মমিনের জন্য তবাকারীর জন্য কাফের জন্য নয় আর যে তবা করবে না সোজা উল্টো পথে ভুল পথে চলে যাচ্ছে তার জন্য আল্লাহর রহমত নেই রহমত আছে আল্লাহর দরবারে যারা ফিরে আসবে তাদের জন্য নামাজের দিকে যারা ফিরে আসবে তাদের জন্য আল্লাহ পাকের রহমত রয়েছে সময় হয়ে গেছে মনে হয়েছে এই ক্ষেত্রে জানাকারীকে আল্লাহ মাফ করবে কিনা হ্যাঁ আল্লাহ পাক সব আল্লাহ জামিয়া আল্লাহ পাক এই আয়াত এই আয়াতের পরে কারো নিরাশ হওয়ার কিছু নেই আল্লাহ পাক বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে যে আল্লাহ পাক বলছেন হে আমার বান্দার আল্লাহ পাক বলছেন কথা কেন বলছেন আপনারা হে আমার বান্দারা আল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের উপর জুলম অত্যাচার করেছে বড় বড় পাপ করে লা তুমি রহমত রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আশা রাখো ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন কেউ বাধা দেওয়ার নেই যেমন বললাম আমার জমি জায়গা আমি দান করি দিই আমি মালিক ব্যক্তি মালিকানা আমার আছে আর কারো প্রশ্ন করার কি আছে তাহলে আমরা দুনিয়াতে ক্ষুদ্র মালিকানাতে যদি এই ক্ষমতা আমরা দেখাতে পারি যে আমার জমি জায়গা আমি দান করে দিলাম তোমার করার কি আছে আমি মাদ্রাসে অফ করে দিলাম আমি খানে দিয়ে দিলাম আমি কোথাও দান করে দিলাম তোমার কাউকে দিয়ে দিলাম করার কি তাহলে আল্লাহ ভাবছেন রব্বুল আলমী যিনি জান্নাতের মালিক যিনি জাহান্নামের মালিক তিনি যদি কাউকে জান্নাত দেন তা কাউকে মাফ করেন কারো কোনো ইতরাজ করার নেই রহমতি ওয়াসিয়াত কুল্লাসী নিরাশ হবেন না ভুল হয়েছে সংশোধন করেন কিন্তু আল্লাহ অন্তর দেখছেন যে সত্যি আপনি জেনা থেকে তবা করেছেন কিনা তাহলে আপনার নজর নিচে যাবে তবা ইস্তেফার হবে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর কাছে কাইমন আল্লাহকে ধরবেন মাফ চাইবেন রাত দিন আল্লাহর জিকে রাজকার মুশকুল থাকবেন জবানকে মুশকুল রাখবেন আল্লাহ তুই মাফ করে দাও কত যে আল্লাহর কাছে তবা করবেন কত দান খেরাত করবেন এর কাপ ফারা খেসারত হিসাবে আমার গোনা কোন রকম মাফ হোক তাই না জি ছেলে মেয়েদেরকে ইসলামিক তরিবাদ দিবে না আমি খারাপ হয়েছি আমার চরিত্র নষ্ট হয়েছে আমার ছেলে মেয়েদের চরিত্র যাতে নষ্ট না হয় আমার দ্বারা কুকাজ হয়েছে আমার ছেলের দ্বারা না হয় তাহলে ছেলেদেরকে মানুষ মুসলমান করতে হবে নামাজি বানাইতে হবে দিনদার ধার্মিক বানাইতে হবে আপনার স্ত্রী মেয়েদের পর্দা করাইতে হবে আর মেয়ে হবে পর্দা হয়ে ঘুরে তাহলে লক্ষণ কি তোবা হয়েছে আপনি লুচ্চা লম্পট ছিলেন আপনার মেয়েদেরকে ওইরকম করতে চান ছেলেদেরকে ওইরকম করতেন তাহলে তবা হয়নি তবার কিছু লক্ষণ আছে আলামত আছে নিদর্শন আছে যে সত্যি তবা হয়েছে আপনার জি